মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বুঝার সহজ উপায় বিষয়ক আলোচনা অনুষ্ঠানে কোরআনে মাজিদে যেই উপমা ও প্রবাদ ব্যবহার করে একটি কঠিন বিষয়কে একটি দুর্বুদ্ধ বিষয়কে একটি অনুভব ও চিন্তা জগতের অদৃশ্য বিষয়কে অত্যন্ত সাবলীলভাবে এবং অত্যন্ত সহজ করে দৃশ্যমান বস্তু করে সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং পবিত্র কোরআন বলে দিয়েছে যে আমি এই দৃষ্টান্তগুলো এজন্য দিচ্ছি লা আল্লাহম ফাক্কারুন যাতে তারা এ থেকে চিন্তা ভাবনা করে চিন্তার জগতে বিপ্লব ঘটাতে পারে এবং চিন্তার যে ভ্রান্তি আছে সেটা দূর করতে পারে তা আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা এক এক করে তাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি প্রথমে পরিচিত হব শায়েক অধ্যক্ষ শহীদুল্লাহ খান সাহেবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিশিষ্ট আলমদিন শায়েক আমানুল্লাহ মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট গবেষক এবং ইসলামী চিন্তাবিদ ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত আলোচকবৃন্দ আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এবং সুপ্রিয় দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকের আলোচনা শুরু করছি আমরা আজকে সুরায় আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ যেই প্রবাদটি ব্যবহার করেছেন একটি কঠিন এবং একটি দুর্বোধ্য ও গুরুত্বপূর্ণ একটা বিষয়কে অত্যন্ত সহজ করে আমাদের সামনে নিয়ে আসার জন্য আমরা সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মহান আল্লাহ সেখানে যারা আত্মপূজারী যারা নিজের সাথে নাফসানির অনুসরণ করে থাকে ইত্তেবা করে থাকে তাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ এনেছে একটা উপমা এনেছেন ফামাসালহু কামাসালিল কাল তাদের উদাহরণ হলো একটি কুকুরের মতো এবং এখানে কুকুরের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে তো এই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তা আমি প্রথমেই শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এই উপমাটার বিষয়ে আপনি আমাদেরকে একটা ধারণা দিবেন আল্লাহ রাবুল্লা আলমিন অন্যান্য জীব জানোয়ারের চেয়ে মানুষকে বোধ শক্তি চিন্তা শক্তি বুদ্ধিশক্তি দিয়ে মানুষকে একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধু দৈহিক অবকাঠামো দিয়েই নয় বরং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো চিন্তা শক্তি বুধ শক্তি বুদ্ধি বিবেক বুদ্ধি বিবেক তো যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে বুদ্ধি বিবেক ইত্যাদি দিয়েছেন দিয়ে একটা বৈশিষ্ট্যশীল করেছেন কিন্তু এরপরও আবার দেখা যায় যে মানুষ সকলের বুদ্ধি বা সকলের চিন্তা একমুখী নয় কয়েকজন মানুষ হলেই দেখা যায় যে যেমন সকলের রুচি এক নয় ঠিক তেমন সকলের চিন্তাও এক নয় একজন মানুষের সামনে আরেকজন মানুষ তার রুচি অনুযায়ী একটা কাজ করতেছে অন্যজনকে এটা আবার ঘৃণা লাগছে তাহলে মানুষকে এজন্যই ইসলাম বা আল্লাহ সুবাহ মানুষ তার মন মতো কাজ করবে এটা আল্লাহ রাবুল আলমিন কখনো ছেড়ে দেন আল্লাহ রাবুল আলমিন একটা বিধি একটা নিয়ম নীতি দিয়েছেন প্রতিটি মানুষ বুদ্ধিবান বিবেকবান হলেও তাকে সেই নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে কিন্তু যখনই মানুষ সেই নিয়ম নীতি বর্জন করে নিজের প্রবৃত্তি অনুযায়ী নিজের যেরকম মন চায় সেই অনুযায়ী চলতে যায় তখন সে বিভ্রান্তির কিছু না কিছু শিকার অবশ্যই হয় যে সমস্ত মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে চলে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সেই কুকুরের সাথে তুলনা করেছেন কারণ কুকুরকেও অনেক সময় প্রশিক্ষণ দিলে সে কিছু প্রশিক্ষণ নেয় প্রভুভক্ত প্রভুভক্ত হয় কিন্তু সাধারণত কুকুর সে তুলনামূলক বেশি তার মন চিন্তা চেতনা প্রবৃত্তি অনুযায়ী ছুটতে থাকে অস্থির হয়ে থাকে এবং তার যে অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতে তুলে ধরেছেন যে কুকুরকে যদি তার উপরে কিছু ভাট দেওয়া হয় তবু যেন সে হাঁপাতে থাকে যে হব্বা বের করে যদি এমনি ছেড়ে দেওয়া হয় তবু ই করতে থাকে এর কারণ হলো তার যে একটা অবস্থান সেই অবস্থানটা সে নিজেই যেন সেটাকে ঠিক করতে পারছে না তো মানুষ যখন তার নিজের প্রবৃতি অনুযায়ী চলতে থাকবে তখনও সে নিজের অবস্থানটাকে নিজে ঠিক করতে পারবে না এরকম একটা তার অবস্থা সৃষ্টি হয়ে যাবে তো এই জন্য ইসলাম আল্লাহ সুবাহানা হতে আলা মানুষকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লাবুদুন আর আবাদত মানে এই নয় যে শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করব এটা নয় বরং আমার এই জীবনটাকে সুস্থ সুন্দরভাবে পরিচালনার জন্য সকল ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে নিয়ম নীতি দিয়েছেন তার বাস্তবায়ন নিজের প্রবৃত্তিকে বর্জন করে সেই নিয়ম নীতিকে গ্রহণ করে যখন আমি চলবো তাহলে আমি ব্যক্তি জীবনেও সফলতা অর্জন করব সামাজিক ক্ষেত্রেও রাষ্ট্রীয় ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা মনে করছি যে এই বিষয়টিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে বুঝাতে চাচ্ছেন আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে এই হাওয়া যেটি এটি তো আমরা বাংলায় যদি খুব কাছাকাছি অর্থ করি তাহলে হলো প্রবৃত্তি তো একটি অত্যন্ত সাধারণ নিম্ন শ্রেণীর চতুষ্পদ প্রাণী যাকে আমরা কুকুর বলে থাকি এর সঙ্গে যে তার প্রবৃত্তির অনুসরণ করে এতে উদাহরণ দেওয়া হয়েছে মানুষের ভিতরে যে অনুভূতিগুলো আছে এই অনুভূতিগুলো যখন তার প্রবৃত্তির অনুসরণকারী হয়ে যায় তখন তার অবস্থাটা হয় কি একটি কুকুরের মতো কুকুরের ভিতরে এমন কি বৈশিষ্ট্য আছে যার সঙ্গে এটাকে উদাহরণ দেওয়া হয়েছে এবং সে হাঁপাতে থাকে জিব্বা বের করে আমরা দেখি যে এই প্রাণীটির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সে সব কিছু চায় জি হ্যাঁ যেখানে দেখা যাবে যে তার উপযুক্ত কোনো খাদ্য অথবা বস্তু আছে সে সেখানে দৌড়াইয়া ঝাঁপাইয়া পড়বে এবং সে সেখানে চিৎকার করতে থাকবে ঘেউ ঘেউ করতে থাকবে ঠিক প্রবৃত্তির অনুসরণকারীরা তাদের নিজস্ব বিচার বিবেচনাকে এমনভাবে শেষ করে দেয় যে তারা সমস্ত সম্পদকে তারা নিজের কাছে টেনে আনতে চায় আবার আরেকটা কুকুরের বৈশিষ্ট্য আছে কি সে সব সম্পদ তার কাছে এনে এইবার সে নিজে দখল করে সেটাকে পাহারা দিতে থাকে ভোগ করে না এই অন্য কেউ ভোগ থেকে ভোগ করতে দেয় না সে নিজে এগুলোকে কি করে সব সংগ্রহ করে সে জমায় এই যে তার কত বড় নির্বুদ্ধিটা এরপরে তার অবস্থাটা কি যদি তার সমগোত্রীয় কেউ এই সম্পদের কাছে আসতে চায় তাহলে তাকে নিয়ে সে দৌড়াইয়া ঘেউ ঘেউ করে তাকে নিয়ে ছুটে এদিকে সম্পদ পড়ে থাকে ঠিক যারা প্রবৃত্তির অনুসরণ করে অর্থাৎ বিচার বিবেচনা আল্লাহ সুবাহান তালা যে সত্য সঠিক দিন দিয়েছে এটাকে পরিহার করে তার নিজের মনের দাস হয়ে যায় তখনই তার ভিতরে লোভ লালসা আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা তার ভিতরে এমন কতগুলো নিচতা সৃষ্টি হয় যে নিচতা একটি কুকুরের ভিতরে পরিদৃষ্ট হয় এবং সেই নিচতার আরেকটি নির্মম পরিহাস কি সে সব কিছুকে সংগ্রহ করে যখন তার সমগোত্রীয় কাউকে দৌড়াইয়া নেওয়া ছুটে অর্থাৎ সে নিজে ভুগ করতে পারে না কিন্তু এখানে তার কি হয় পরিস্থিতি যে শুধুমাত্র তার ক্লান্তি ক্লান্তি এবং হতাশাই বাড়তে থাকে আবার সে যখন সম্পদের কাছে ফিরে আসে দেখা যায় যে তার সমগোত্রীয় আরেকজন হয়তো কেউ সেটা দখল তখনই তার ভিতরে যে ঘেউ ঘেউ তথা চিৎকার তার ভিতরে যে একটা দ্বন্দ্ব কলহ একটা বিবাদ বিসংবাদ সৃষ্টি হয় এই বৈশিষ্ট্যটি এই আত্মপূজারীদের ভিতরে পাওয়া যায় আল্লাপাক আত্মকেন্দ্রিক ব্যক্তিদেরকে এই কুকুরের সাথে তুলনা করেছেন এর একটা চমৎকার একটা বিষয় ডক্টর আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে আমরা ক্লিয়ার হয়েছি এর সাথে আর একটু সংযোজন যেটা কুকুর কিন্তু সারাদিন দৌড়াচ্ছে যেখানে যা পাচ্ছে সেটাতেই মুখ দিচ্ছে ভালো মন্দ মিক্স করে খাচ্ছে কারো কেসমত নষ্ট করছে তারপরে সন্ধ্যার সময় যায় দেখছেন যে তার পেটটা খালি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 পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা শেখ মাদানির কাছে যে বিষয়টা বিস্তারিতভাবে শুনতেছিলাম যে পবিত্র কোরআনে ওই লোকটা যে লোকটা আত্মপূজারী প্রবৃত্তির অনুসরণ করে চলছে মানে হিতাহিত জ্ঞান বলে যেই বিষয়টা আছে সেই বিষয়টা তার ভিতরে আমরা খুঁজে পাচ্ছি না সেই লোকটাকে একটা নিকৃষ্টতম প্রাণীর সাথে তুলনা করা হয়েছে তো সেখানে আমরা শেখ শহীদুল্লাহ খানকে আরেকটু অনুরোধ করব যে প্রত্যেকটা মানুষকে স্বাধীন চিন্তা দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের অন্য মাখলুকাতের চেয়ে অন্য সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠত্বের এটা একটা প্রধান বৈশিষ্ট্য যে স্বাধীন চিন্তার মালিক তো এই স্বাধীন চিন্তা তো ব্যবহার করবে বলেই তো আল্লাহ তাকে দিয়েছে তো বিষয়টা কি এরকম যে সে স্বাধীন চিন্তা প্রয়োগ করে ভালো এবং মঙ্গলময় বিষয় নির্বাচন করারও দায়িত্বটা তার যদি না করে তাহলেই তার এরকম খারাপ পরিণতি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রতিটি মানুষকে তাকে স্বতন্ত্র বিবেক বুদ্ধি চিন্তা দিয়েছেন এজন্যই যেন সে ভালো জিনিসটাকে গ্রহণ করতে পারে এর অর্থ আবার এই নয় যে সকলে আপন চিন্তা নিয়ে চলতে থাকবে আচ্ছা। তাহলে কিন্তু আবার কখনো ভালো জিনিস আসতে পারে না উদাহরণস্বরূপ বলি একটা অফিস এই অফিসটাতে ধরে নেন আপনার জন বা বিশ জন কর্মকর্তা রয়েছেন এবং যে কোনো অফিস মানেই হলো একজন ডাইরেক্টর বা প্রধান একজন থাকবেন তার অধীনে আরো অনেকে অনেকে আছেন এখন এই পনেরো বিশ জন তার অধীনস্থ যারা আছেন সকলে যদি বলেন যে আমার তো আল্লাহ চিন্তা বুদ্ধি দিয়েছেন আমি আমার চিন্তা বুদ্ধি দিয়ে করতে থাকবো আপনার গাইড নেওয়ার আমার এত দরকার নাই জীবনে এই অফিস থেকে কোনোদিন ভালো কিছু বের হবে না বরং এই অফিস বিশৃঙ্খলা হবে এবং পতনের দিকে যাবে তাহলে এই অফিস যদি একটা ভালো রেজাল্ট দাঁড় করতে চায় কিছু ভালো মানুষকে দিতে চায় তাহলে কি করতে হবে যিনি গাইড দাতা হিসাবে আছেন সেখানে তার গাইড অনুযায়ী সকলকে চিন্তা থাকলেও আমার সেই চিন্তাটাকে ওই গাইডের চিন্তার সাথে মিলিয়ে আমাকে কাজ করতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ একটা সফলতায় পৌঁছতে পারবো বা তারা পৌঁছতে পারবে তো ঠিক একই অবস্থা আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে চিন্তা দিয়েছেন কিন্তু চিন্তা শক্তি দিয়েছেন উপলব্ধি করার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন এরপরও আবার মানুষ হিসাবে এক একজন এক এক চিন্তার পথে চলতে পারে কিন্তু সব চিন্তাগুলির যেন একখানে সমাহার হয়ে ভালো একটা রেজাল্ট আসে যেটা তার নিজের জন্য কল্যাণকর এবং সকলের জন্য কল্যাণকর সমাজের জন্য এজন্যই ইসলাম এর বিধান হলো ইসলামের নীতিমালাকে আমার চিন্তা থাকলেও সেটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে আপনার এই বক্তব্য থেকে যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে আসলে একটা সিস্টেমের মধ্যে থেকেও স্বাধীন চিন্তার প্রয়োগ করা যেতে পারে হ্যাঁ এইরকম একটা বিষয় আমরা ডক্টর আহমদুল্লাহকে অনুরোধ করব যে অনেকেই একটা ধারণা দিয়ে থাকে যারা ধর্ম বিমুখ অথবা ধর্ম পরিচর্যা করে না যে ধর্মের বিধানগুলো মানলে স্বাধীন সত্তার বিকাশ ঘটে না অথবা তার বিরোধিতা করতে হয় আসলে এরকম কোনো দ্বন্দ্ব থাকতে পারে কিনা আছে কিনা বা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে চিন্তার স্বাধীনতা জি জি আল্লাহ সুবাহান তালা মানুষকে দিয়েছেন কিন্তু সেই স্বাধীনতার একটা ক্ষেত্র আছে তার আচ্ছা। একটা সীমারেখা আছে সীমারেখা এবং কিছু কিছু বিষয় আছে যেখানে অবশ্যই আমার চিন্তাকে চূড়ান্ত বিশ্বাসের সাথে সম্পৃক্ত রাখা বাধ্যতামূলক রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ হাদিসও আছে যে আল্লাহ রসুল যেখানে বলছেন লাই উমিনা হাদুকুম হাত্তা একুনা হাওয়াহু তাবান রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তিনি কি নিয়ে এসেছেন আল কোরআনুল করিম তিনি কি নিয়ে এসেছেন আল্লাহ সুবাহান হাত তালার কাছ থেকে মানুষের জন্য সঠিক বিধান সিরাতুল মুস্তাকিম দিন এই ক্ষেত্রে মানুষের নিজের চিন্তা পরিচালনা করার সুযোগ নেই এখানে মানুষকে অবশ্যই আল্লাহ সুবাহান নির্দেশিত বিধান নির্দেশিত হুকুম এবং তার প্রদর্শিত যে চিন্তা আল্লাহ সুবাহান ওয়া রাসুল যা দিয়ে গেছেন এগুলোকে বিনা বাক্যে তাকে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আর এই ক্ষেত্রে যখন মানুষ নিজস্ব চিন্তা চেতনার সেই অনুসরণ করতে গেছে তখন তারা বিভ্রান্ত হয়েছে যেমন আমরা দু একটা উদাহরণ দিতে পারি যে বর্তমানে পৃথিবীতে জড়বাদী নামে একটা শ্রেণী আছে যারা জড়কে যারা সব কেন্দ্র করে গুরুত্ব দেয় তখন তারা এখানে তাদের চিন্তাটা তাদের এই হাওয়া যেটা প্রবৃত্তির বিশ্বাস এই স্বাধীনতাকে যখন জড়বাদ নিয়ে চিন্তা করে তখন তারা অন্ধকারের ভিতরে নিপতিত হয় আবার এখানে এক শ্রেণী আছে প্রকৃতিবাদ ন্যাচারালিজম যেটা আর কি ন্যাচারালিস্ট যারা হ্যাঁ। তারা বলতেছে যে সবকিছু ন্যাচার সবকিছু প্রকৃতি অতএব প্রকৃতির পূজারী এক শ্রেণী দার্শনিক ব্যক্তি আছেন যারা হয়তো দেখা যাচ্ছে যে এখানে স্রষ্টাকে আল্লাহ সুবাহানুয়া তালাকে খুঁজে পাচ্ছেন না আবার যারা হচ্ছে এই যে মূর্তি পূজারি অথবা যারা এই বিভিন্ন ধরনের প্রতিমা অথবা তারা এইগুলোর ক্ষেত্রে যখন তাদের চিন্তাকে নিজস্ব চিন্তাকে ধাবিত করেছে তখন আল্লাহ সুবাহান যে এক অদ্বিতীয় ওয়াহাদাহুল্লাহ শারিক তার এই তাওহিদ তথা একত্ববাদের শিক্ষা তারা সেখানে পায় নাই বরং তারাও কি হয়েছে ফলশ্রুতিতে বিভ্রান্তিতে আপনারা তো একটা জিনিস দেখবেন যে আমাদের বাংলায় একটা শব্দ প্রচলিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড মানে কি ব্রহ্মের এখানেও মানুষের দেখা গেছে যে নিজস্ব চিন্তা চেতনার ব্যাখ্যা যখন দিতে গেছে এই বিশ্বের যিনি ব্রহ্ম হ্যাঁ, তার এই কসমিক ডিম যাকে বলা হয় এটাকে ব্রহ্ম একদিন জলের উপরে শুয়েছিলেন সাহিত্য অবস্থায় তার ভিতরে একটা চিন্তা আসলো কি যে এই ডিমটাকে দ্বিখণ্ডিত করবেন তো ডিমের ভিতরে দুইটা অংশ থাকে একটা লাল অংশ আর একটা সাদা অংশ এই যে নিজস্ব চিন্তার অনুসরণকারী হাওয়ার অনুসরণকারী ব্যক্তিরা ফতুয়া দিলেন কি লাল অংশটা হলো সূর্য আর তার সাদা অংশটা হলো পৃথিবী এইভাবে পৃথিবীতে নিজের মতো করে প্রবৃত্তির অনুসরণ করে ব্যাখ্যা দিতে গেছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে সত্যিকার অর্থে নাজাতের পথ সম্পর্কে তৈরি হয়েছে বহু মিথ্যা ধারণা হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। একটু সংযুক্ত আসলে যারা দাবি করেন যে ধর্ম মেনে চলতে হলে নিজের একটা চিন্তা স্বাধীনতা খর্ব হয় বা চিন্তা স্বাধীনতা অনুযায়ী চলা যায় না হ্যাঁ, হ্যাঁ। আসলে এই পৃথিবীতে যে প্রাণীর আল্লাহ রাবুল আলমিন এখানে দৃষ্টান্ত হ্যাঁ। ধরেছেন মূলত মানুষ ছাড়া বাকি যতগুলি সৃষ্টি জীব আছে সে কুকুর বলি আর শ্রীগাল বলি এগুলি শুধু চিন্তা স্বাধীনতা নিয়ে চলতে পারে কোনো মানুষ চিন্তা স্বাধীনতা নিয়ে চলতে পারে না পৃথিবীতে কারণ যে বলে যে ধর্মের মধ্যে চিন্তা স্বাধীনতা খর্ব হয় একে দেখুন কোনো না কোনো সে কর্মরত রয়েছে হয় কোন একটা ব্যবসা করতেছে সে কোন একটা অফিস আদালতে রয়েছে ব্যবসা করলে সে তার স্বাধীনতা মতো ব্যবসা করতে পারে একটা নিয়ম মেনে ব্যবসার রুল মেনেই তাকে ব্যবসা করতে কোনো না কোনো জায়গায় তার স্বাধীনতা সীমাবদ্ধ অবশ্যই অবশ্যই চিন্তা সেখানে কোনো না কোনো জায়গায় আটকে আছে এবং সেটাই হলো তার আত্মপূজা জি পৃথিবীর শুধু একজনই মানুষের মধ্যে তারাই শুধু চিন্তা স্বাধীনতার মধ্যে আছে যে বেপরোয়া না যার চিন্তাই নেই মানে পাগল ইচ্ছা মতো চলতে পারে এই পাগলই শুধু এছাড়া যার ব্র্যান্ড রয়েছে সে কোনো না কোনো একটা গন্ডির মধ্যে আকর্ষণ করব হ্যাঁ। যে বিষয়টা ডক্টর আহমদুল্লাহ বলতেছিলেন সেই বিষয়টা এখানে একটা কথা আমরা বলতে পারবো সেটা হলো মানুষের বিবেক ভালো মন্দ নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালাকারী নয় সালাকারী নয় আমরা সহজে যেটা দেখতে পাই সেটা হলো যে একটু দূরে তাকালে মনে হবে যে আকাশটা হয়তো বা মাটিতে লেগে আছে কিন্তু বাস্তবতা তার অনেক দূরে এই যে আমরা একটা ভুল জিনিস দেখে আসতেছি সবাই দেখতেছি এটা কিন্তু সত্য দেখতেছি এটা সত্য সবাই দেখতেছি যে আকাশটা মাটিতে লেগে আছে আমি যে কত অসহায় অসহায় এবং কত দুর্বল এখানে জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে আমাদের এলমের পরিমাণ দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কাছাকাছি হবে সেটা সেটা হলো যে যে লোক বলছে ধর্ম মানলে নিজের ব্যক্তিগত চিন্তা খর্ব হয় সে কিন্তু এ কথাটা সে কিন্তু বলছে আর একজন চিন্তাবিদের আকিদা বিশ্বাসকে মেনে নিয়ে মানে আল্লাহর গুলামি থেকে বের হয়ে সে হয় ডারুইনের গুলামি করছে না কালমার্সের গুলামি করছে কারো না কারো গোলামি সে করতেছে কারো না কারো থিওরি বা আকিদা সে মেনে নিচ্ছে মানুষ কোনোদিনও তাদের নিজস্ব চিন্তা শক্তি দিয়ে পারে না তার চূড়ান্ত ফয়সালা সে নির্ণয় করতে পারে না সুতরাং তাকে আসতে হচ্ছে দিনের কাছে আর একটা কথা যেটা সেটা হলো যে দিনের গণ্ডির ভিতরে থেকে আল্লাহ রাবুল আলমিন মহান কারণিক আল্লাহ রাবুল আলমিন জানেন মানুষের এই দেহটা কিভাবে চলবে তার কি প্রয়োজন তার কি প্রয়োজন যারই ফলশ্রুতিতে আল্লাহাক দেখেন চমৎকার করে বলে দিয়েছেন সাইয়দুল মুরসালিন বলছেন যে তুমি খানা খাওয়ার সময় পেটকে তিন ভাগে ভাগ করে এক ভাগ খাদ্য দাও আর ভাগ পানি দাও আর ভাগ খালি রাখো মেশিন যিনি তৈরি করছেন বলে দিচ্ছেন যে আমার এই মেশিনটা তিনটি জিনিসে চলবে খাদ্য লাগবে পানি লাগবে এবং অক্সিজেন নেওয়ার জন্য অংশ খালি রাখতে অংশ খালি রাখতে হবে আজকে দুঃখজনক হলেও সত্য দেখা যাচ্ছে আমরা হয়তো খাদ্য দিতে দিতে মেশিন পূর্ণ হয়ে গেল এবার পানি পান করার সুযোগ হলো না কিডনি তো ড্যামেজ হবেই কিডনিটা ড্যামেজ হচ্ছে সেখানেও ওই আল্লাহর হুকুম না মানার কারণে সে কিন্তু গোলামি করছে নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার গোলামি করছে আল্লাহর গোলামি থেকে বের হয়ে আসে কিন্তু মানুষ স্বাধীনতা লাভ তখনই করে যখন আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করে আপনার উদাহরণটার সাথে এই যে পেটের কথা এটা আল্লাহ সুবাহ সৃষ্টিকারী এটাকে কিভাবে সুস্থ রাখতে হবে তার বিধান দিয়েছেন এখন এই বিধানটি অনুসরণ না করে হাওয়া যেটাকে আমরা বলছি প্রবৃত্তি মানে নিজের মনের যে পূজা বেশি খাচ্ছি খাচ্ছি যত মনে চাচ্ছে খাচ্ছি এক সময় আমার নিজের মনের প্রবৃত্তির কারণে এটাকে এমন ভাবে জমাট হয়েছে যে এক সময় সে ফেল করতেছে সার্ভিস দিতে যখন ফেল ফলে দেখা যাচ্ছে তার পরিণতি ওই প্রাণী তখন কিন্তু সে আবার ওখানেই ফিরে আসতেছে সে কিন্তু তার খাওয়া কিন্তু কমায় দিয়েছে কিন্তু রসুলের হাদিসে কমায়নি ডাক্তারের প্রেসক্রিপশনে কমাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে তার সিগারেট রসুলের হাদিস অনুযায়ী ছাড়েনি সে কিন্তু গোলামি করছে এবার ডাক্তারের গোলামি করতেছে ডাক্তার বলে দিয়েছে সিগারেট খাবে তো মরে যাবে দোবা সিগারেট এবার খাওয়া বন্ধ হয়েছে কিন্তু রসুলের হাদিস অনুযায়ী বন্ধ হয়নি বন্ধ হয়েছে কি ডাক্তারের প্রেসক্রিপশন কালকে রসুলের হাদিস মানতে বলছিলাম তখন বলছিল ধর্ম মানলে গোলামি করতে হয় কিন্তু আজকে কার গোলামি করতেছে না আজকে তো ডাক্তারের গোলামি মানে তাহলে তো শেখ মাদানে আপনাকে অশেষ ধন্যবাদ আমরা আজকের এই সম্মানিত আলোচক বৃন্দের কাছ থেকে যে বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে আমরা এখানে বুঝতে পেরেছি সেটা হলো যে যারা প্রবৃত্তির পূজা করে নিজের মনে যা চায় তাই করতে চায় তার সমাজের জন্য তার নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই রকম হিতাহিত জ্ঞান সে বিবেচনা করে না অথবা গুরুত্ব দেয় না সেই সব মানুষগুলোকে পবিত্র কোরআনে ওই একটা কুকুরের সাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ওই কুকুরটা যেমন আমরা দেখব যে সেখানে তার সার্বক্ষণিক একটা অস্থিরতা আছে এবং হিতাহিত জ্ঞান যেটা আমাদের তিনজন আলোচক ভালো করে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনটা ভালো কোনটা মন্দ এই বিবেচনাটা ওর কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ওর কাছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে নিজের স্বার্থটা সে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে এবং যে কোনো উপায়ে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে কিন্তু এটা তো একজন মানুষের চরিত্র হতে পারে না এরকম চরিত্রবান যারা তারা সমাজে যেমন ধিকৃত আল্লাহর কাছে ধিকৃত পরকালেও তারা জাহান লাঞ্ছিত অপমানিত হবে আমাদের হাতে সময় একবারেই আর নেই না হলে আমরা ইনশাল্লাহ আলোচকদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ আলোচনা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 দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় We have a unique presentation for you to uplift your iman, to enrich your heart, and to nourish your soul. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a good character is not a goal. Having a good character is a process. So most certainly, you have in the Messenger of Allah an excellent pattern of behavior. No one is to be worshipped other than Allah subhanahu wa ta'ala. The glorious Quran says that Allah subhanahu wa ta'ala has created everything from water. Islam is the haq and time will prove that. No Muslim is a Muslim. if he does not believe in Jesus Christ, peace be upon him. Glimpses of a great vision. দেখুন ইসলামী দূরদৃষ্টি প্রতি সোমবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায়